প্রিয় এজন্য আল্লাহ আলমী নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন নবীদের পরে এরকমভাবে যার যে ইমানের স্তর সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন কিন্তু এরপরে আল্লাহ শেষ পরিণতি এবং শুভ পরিণতি মমিনদেরকে আল্লাহ দান করবেন চূড়ায় হুদের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সুহানা বলেন ইলকামিন আমরাই অধিকারিকা আল্লাহ রাবুল আগের নবীদের বিভিন্ন ঘটনা আমাদের নবীকে জানানোর পরে তিনি বলছেন এই সবগুলো হচ্ছে গায়েবের সংবাদ যা আমি আপনাকে অনেক মাধ্যমে জানাচ্ছি ইতিপূর্বে না আপনি এগুলো জানতেন না আপনার চাকরি এগুলো জানত আমি এগুলো আপনাকে অনেক মাধ্যমে জানাচ্ছি আজকে সুতরাং আপনি সবর করুন অভাব থাকুন এই না রাম এবার রাজির মুখ থাকেন নিশ্চয়ই শেষ পরিণতি শুভ পরিণতি মমিনদের জন্য অবধারিত এমনিভাবে আল্লাহ সুবাহ মহিনদের জীবনের বিভিন্ন স্তর আছে আল্লাহ বলেছেন যে শুভ পরিণতি এবং শেষ ফল আল্লাহ তারা মহিনদের দান করবে এটা মমিনদের জন্য বিরাট আনন্দের বিষয় তবে মাঝখানে শুরুতে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে এটা আমি আগ্রহ করেছি স্বর্ণ যদি কোন মেয়ে লোকের গলার হার হতে চায় আগুনের পোড়া খেতে হয় লোহার পালি খেতে হয় এরপরে তার পক্ষে সম্ভব সুন্দরী নারী গলার হার হওয়া পরিষ্কার ও জানিয়ে দিয়েছেন তোরা সূরা দুশো চোদ্দ নম্বর আছে আমি হাসিবতুমান তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি তাদের উপরে পৌঁছেছিল কঠিন বিপদ কঠিন দুর্দশা অর্ধ দিলুপ এবং শত্রুদের এত বড় আক্রমণ যে হাত্তা ভূমিকম্পের ন্যায় আক্রমণ যার কারণে স্বয়ং আল্লাহ রাতুলাম এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতানুল্লাহ আল্লাহ সাহায্য আর কবে আসে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাসরুল্লাহি করিব জেনে রাখবো আল্লাহ সাহায্য খুবই নিকট এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 16 নম্বর আয়াতে বলছেন আম হাসিবতুম আন তুতরাকু তোমরা কি মনে করেছো তোমাদের কেমন ছেড়ে দেওয়া হবে فلما يعلم الله الذين جاهدوا منكم আর আল্লাহ তারা তোমাদের মধ্য থেকে কারা আল্লাহ রাস্তায় জিহাদ করলো কারা করলো না এমনি ভাবে কারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে মমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করে নাই এটা পরীক্ষা না করে আল্লাহ তোমাদের কেমন ইচ্ছে দিলেন আল্লাহ তারা বলছেন ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا তারা আল্লাহ আল্লাহ রসুল এবং মোমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই এটা আল্লাহ পরীক্ষা না করে তোমাদের জ্ঞান নিচ্ছে তুমি এরপরে আল্লাহ রব্বুর আলমিন কোরআনকারী বলছেন আমি আপনাকে নবী রসুলদের সমস্ত কাহিনীগুলো জানাচ্ছি কি জন্য ভয় পাওয়ার জন্য না যুগে যুগে কষ্ট করেছেন এটা তোমাদেরকে ভয় পাওয়ার জন্য না বরং এটা এই জন্য মা রূপাকৃতিহীন গুহায় হুদের একশো বিশটা মারায় আল্লাহ বলছেন এর মাধ্যমে আমি আপনার মনকে স্থির করে দিই অটল রাখার জন্য আগের যুগে যারা নবীন ছিলেন রসুল ছিলেন তারাও কষ্ট করেছেন আমাদের উপরে প্রশ্ন আসবে আমরা যখন থাকি তাদেরকে যেরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করেছেন আমাদের জন্য সে বিজয় অবদায় এটা মনে রাখতে হবে আল্লাহ রাতু সরাল আমাদের রাতু সাল্লাম তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন আমার আলোচনা এটা প্রায় এসে থাকিতে আল্লাহ রাসুল যখন কোরআন মুক্ত করা শুরু করলো ওই দাবি হতে লাগলো আরেকটা নিশ্চিত যে গুরুত্বপূর্ণ খবর যদি শিক্ষক ছাত্রদেরকে দেয় আর বলে এই পড়াটা কালকে তোমাকে শোনাতে হবে ছাত্র কি করে শিক্ষকের সঙ্গে মুখ নাড়াচাড়া করে পড়াশোনা করে মুখস্থ করার চেষ্টা করে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওসাল্লামের উপরে যখন ওহি নাজিল হতে শুরু হলো আল্লাহ রাসুল সাল্লাম ওহি মুখস্থ করার জন্য এরকম ঠোঁট নাড়াচাড়া করতে আরম্ভ করলেন আল্লাহ রাবুল আলমী তার নবীকে এতটুকু কষ্ট দেওয়া বরদাস্ত করলেন না কোরআন কারিম আল্লাহ তারা অভিনাদন করলেন تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا হে নবী আপনি কোরআনকে দ্রুত মুহূর্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না এই আলাইনা আসে মাহাবুয়া কোরআন নিশ্চয়ই এই কোরআনকে আপনার ফিরার মধ্যে জমা করে দেওয়া এবং এরপরে এই কোরআনকে পড়ার যোগ্যতা আমি আল্লাহ নিজে আপনাকে দান করবো আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছি এই গুরুত্বপূর্ণ বিষয় আপনি ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করবেন এতটুকু কষ্ট আপনার করা দরকার নেই আরো মজার বিষয় হচ্ছে এই, আল্লাহ রাসুল সালামকে আল্লাহ তারা বলছেন দিনের দাওয়াত দিতে গিয়ে তখন তিনি অক্রান্ত পরিশ্রম করছেন আল্লাহ তারা বলছেন فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا আপনি কি এই লোকগুলোর পিছনে নিজেকে ধ্বংস করে দিবেন এরা যদি ইমান গ্রহণ না করে আপনি আফসোস করে শেষ হয়ে যাবেন তার মানে এত চেষ্টা আপনার করা দরকার নেই আপনি আপনার কাজ দাবার দিয়ে দেওয়া এরপরে তারা ইমান আনলো কি আনলো না এগুলো আপনার চিন্তার কোনো বিষয় এখানে আল্লাহ রাবুল আলমী তার নবীকে অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু কমান আউজিদ অথবা তার চেয়ে একটু বাড়ান এরকম ভাবে আল্লাহ রব্বুর আলমিন এবাদতের ক্ষেত্রেও আল্লাহর নবী যেন সারা রাত্র এবাদত করে কষ্ট না করেন এজন্য বললেন যে অর্ধেক বা তার চেয়ে একটু কমাই এবাদত করেন বা একটু বাড়ান তার মানে হচ্ছে আল্লাহ তালা যেন বলতে চাচ্ছেন আপনি যেরকম সারা রাত্রে এবারত করলে খুশি আমি আল্লাহ সুহান আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি আপনাকে আরাম করতে দেখলেও খুশি আরো আশ্চর্যের বিষয় আপনি সুরায় হুজুরাতে দুই নম্বর আয়টা বলবেন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম সাহাবায় কিরামদের নিয়ে কোন বিষয়ে আলোচনা করছিলেন পরামর্শ করছিলেন একজন সাহাবির আওয়াজ আল্লাহ নবীর একটু বড় হয়ে গেল নবীর আওয়াজটা চাপা পড়ে গেল আল্লাহ রব্বুর আলমিন তা কিন্তু বরদাস্ত করেন নাই আয়াত নাজিল করলেন আমানু লা তারফাউ আসওয়াতাকুম হে ঈমানদারগণ খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না এমনটা যদি করো আমি তাহবাতা আমার তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমাদের সালাম তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের জিহাদ তোমাদের নফল ফরত সমস্ত এবার বরবাদ হয়ে যাবে যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো পান তুমলা আকাশ অরুণ অথচ তোমার টেরও পাবে না নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে এত বড় কঠিন ধমক দিলেন আল্লাহ তালা আপনি একটু চিন্তা করেন এই নবী যখন তাইফের ময়দানে মার খাচ্ছিলেন তখন আল্লাহ তালা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ তালা ওই তাইফের যুবকদেরকে পাথর মারা থেকে বিরত রাখতে পারতেন কিনা অথবা পাথরটা ওই লোকদের গায়ে উল্টা দিতে পারতেন ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন যুদ্ধের পোশাক পরে ময়দানে নামলেন কাফেররা লক্ষ্য করল এই লোকটাকে তীর দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না লোহার পোশাক পরা তরবারি দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না এই লোকটাকে মারতে হলে একটা বড় পাথর যদি মাথায় ছুড়ে মারা হয় তাহলে বসে পড়বে নিজের দেহের লোহাগুলো নিজের দেহে ঢুকে যাবে এইভাবেই তাকে হত্যা করা সম্ভব এই পরিকল্পনা নিয়ে আল্লাহ নবীর মাথার উপর একটা বড় পাথর ছুঁড়ে মারল কাজও হল আল্লাহ নবী সালাম বসে পড়লেন মাথায় যে লোহার টুপি ছিল এই লোহার টুপি ভেঙ্গে আল্লাহ নবীর গালে আঘাত করে ভেঙ্গে গিয়ে মারিতে আঘাত করলো দাঁত পড়ে গেল একটা দাঁত মারি দাঁত পড়ে গেল এরপরে সেই লোহাটা ভিতরেই থেকে গেল যুদ্ধ শেষে আরেকজন সাহাবি লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন দুটো দাঁত তার পড়ে গেল লোহা বের হয়ে চলে আসল আল্লাহ রাসুল সালাম রক্তে রঞ্জিত হলেন আপনি একটু চিন্তা করলে বুঝবেন আমাদের দাঁতে একটু সামান্য ব্যথা হলে আমরা কি করি লাফালাফি শুরু করে দেয় ডাক্তার এখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহর নবী সাল আলহি ওসাল্লামের এরকম গাল ভেঙে গেল কত কষ্ট করলেন এখন বিষয়টা আগের সঙ্গে সাংঘর্ষিক দেখা যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন আপনার এত কষ্ট করার দরকার নেই আমি মুখস্থ করা গেল আপনার সারা তো এবারত করা দরকার নেই আপনি কিছুক্ষণ ঘুমান আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে এত কষ্ট করার প্রয়োজন নেই নবীর সামনে জোরে আমাদের কথা বললে ওহিনাদের হয় এই যে এখন তাইফের ময়দানের অবস্থা আপনার অহুদের ময়দানের অবস্থা এটা আল্লাহ তারা দেখতে পাচ্ছেন আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল ছিলেন নাই কেন আল্লাহ তারা নিজেই পরান্তর উত্তর দিয়েছেন সেটা আমি আগে আলোচনা করেছি কোরআনুল করিমের এই সুরায় বা কারা দুইশো চোদ্দ নম্বরে তাল্লাহ বলছেন এবং শত্রুতা আক্রমণ হয়েছে ভূমিকম্পের মতো এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সন্দীবন বলতে বাধ্য হলেন মাতানাসুল্ল আল্লাহ সাহায্য কবে আসে এরপরেই আল্লাহ বলতেন আল্লাহ ইন্দানাসল্লাহ তিনি আল্লাহ সাহায্য খুবই এমনিভাবে কিন্তু জেনে রাখো আল্লাহিন শেষ পরিণতি শুভ পরিণতি মোত্তাকিনদের জন্য অবধারিত এটা একটা আল্লাহ ওয়াদা একজন মমিনের সেজন্য এটা খুশি হওয়ার বিষয় যে আমরা জীবনে যতই কষ্ট করব অনেকে আজকে মুসলিম জাতির এই করুণ দৃশ্য দেখে ইমানের ব্যাপারে আশঙ্কায় পড়ে যায় এত লোক মার খাচ্ছে ফিলিস্তিনে মার খাচ্ছে ইরাকে মার খাচ্ছে আফগানিস্তানে মার খাচ্ছে আল্লাহ তালা মোমিনদের কেন সাহায্য করে না এমনকি অনেকে হয়তো মনেও করে বসে যে আল্লাহ আসলে আছে কিনা আল্লাহ তারা সেগুলোর উত্তর দিয়েছেন ফলে জেনে রাখো শেষ বিজয় শুভ পরিণতি মোত্তাকিমদের জন্য অবধারিত কুফারদেরকে আল্লাহ তারা মাঝে মধ্যে সুযোগ দিয়ে দেখেন মমিনরা কতটুকু অটল আছে আল্লাহ সাহায্য করবেন মমিনদেরকে সেরকম মমিন তো হতে হবে আজকে আপনি কতজন মমিন দেখেন কোন মসজিদে কোরআনের কথা বললে এমামের চাকরি থাকবে কিসের মমিন যদি মসজিদে আল্লাহর কোরআনের কথা বললে মসজিদ ছেড়ে একেবারে বসিরা রোড থেকে আরো দূরে আরাফাতের ময়দানের মতো একটা খোলা মরুভূমি রাখতে হয় এই জাতীয় মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহর কোন ওয়াদা নেই আলোচনা ছিল যে আল্লাহ সুবাহান মমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন এবং শেষ পরিণতি মমিনদেরকে দিবেন কিন্তু সেই মমিন তো হতে হবে মমিন আমরা দাবি করলাম আল্লাহর হুকুম মানলাম না বা কিছু মানলাম কিছু মানলাম না এই জন্য বলছিলাম এরকম কিছু যারা মানে কিছু মানে না তারা কয় আল্লাহ মানে মসজিদে আল্লাহর হুকুম মানে ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে এরপরে জীবনের অন্য অংশে কি আল্লাহর হুকুম মান না তাদের আল্লাহ কয়জন মস্তিরে যে আল্লাহর হুকুম মানল সে আল্লাহ একজন হলেন আর বাইরের জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের আইন মানল বাইরের জীবনে তাদের আল্লাহ ওই লোকগুলো তাহলে কয়জন আল্লাহ হলো এবারে পড়ানোর আয়াত নেন আল্লাহ কি বলতে শোনেন আল্লাহ তারা বলছেন যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন কথা কেন বলা দরকার ছিল আল্লাহর নিজের অবস্থানটা তুলে ধরেছেন এটা সাধারণ কর কথা না অকাল আল্লাহ ইলাহাইন আল্লাহ বলছেন যে তোমরা দুই ইলাহ বানাবে না তোমরা দুই ইলাহ তো দুই ইলাহ কেমনে বানাই ওই আদি এমনি প্রশ্ন উত্তর আল্লাহর খুশাই বলেছেন যে তোমাদের শাসকরা যেটা হালাল করে দেয় ওটা তোমরা হালাল মানো কিনা তা তো মানি তোমাদের ধর্মীয় জনগণ ধর্মীয় আলেমরা পীর বা শায়েখরা তোমাদেরকে যেই সবক দিয়ে দেন তোমরা এটা মানো কিনা এটা তো মানি আমাদের দেশেও আছে এগুলো আপনি বলবেন যে ওই সময় ছিল এখন নাই এখনো পীর সাহেবরা সবক দিলে ছয় লোটি আর বিক্রি করো করে কিনা মানুষরা এটাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ দেন নাই চরমনায় পীরের বেদে মারভাত বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা লিখিয়ে দিয়েছেন ছয় লতিফার দিকির কোরআনে পাপ ও হাদিস শরীফে নাই তবে আল্লাহ তাকে অলিগুন আল্লাহকে পাবার জন্য একটা রাস্তা হিসাবে তৈরি করে দিয়েছে তো স্বীকারই করেছে কোরআনে নাই হাদিসে নাই এরপরেও তৈরি করে দিয়েছে মরিদরা মানে কিনা মানে এবং এটা বিরুদ্ধে বললে মরিদরা মারামারি করে ঝগড়া করে ঠিক কিনা তাহলে পরিষ্কার হয়ে গেল আদি এমনি হাতেন যখন জিজ্ঞেস করেন রাসুল্লাহি আমরা তো আমাদের পীর পুরোহিত আমাদের শাসকদেরকে আল্লাহর পরিবর্তন রব বানাই নাই আল্লাহ নবী বললেন ভালো করে বুঝো তোমাদের শাসক গোষ্ঠী এবং তোমাদের পীর পুরোহিতগুলো আল্লাহর আইনের পরিবর্তে কোন বিধান যখন তৈরি করে দেয় তখন তোমরা সেটা মানো কি না হ্যাঁ তা তো মানি বলে তাহলে এটাই হচ্ছে তাদেরকে রব বানানো এটাই হচ্ছে তাদেরকে এবারে আমরা নিজেদেরকে চিন্তা করি আমাদের রব কয়জন আমরা কি জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহকে রব মেনে এক আল্লাহ বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সিঁড়িকে লিপ্ত আছি কিছু লিপ্ত আছে অংশীদারিত্ব এক অংশের মালিক আল্লাহ আমাদের আর এক অংশের মালিক আমাদের শাসকগণ এই জন্য আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরকম সিঁড়িকে যারা লিপ্ত থাকবে আল্লাহ তারা এদের কোন এবাদত কবুল করবেন না এদেরকে সাহায্য করবেন না এই জন্য মমিন হতে হলে আল্লাহর সাহায্য প্রাপ্ত মন হতে হলে আপনাকে শিরিক মুক্ত হতে হবে আর যারা এরকম শিরিক মুক্ত আল্লাহ তারা ওই মোমিনদের জন্য অদা করেছেন শুভ পরিণতি মুস্তাকিমদের জন্য অবধারিত এটা ছিল আজকের একটা বিষয় এরপরে আজকের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে চোদ্দ নম্বর ওয়াদা আল্লাহ আপনাকে রক্ষা করবেন আল্লাহ আপনাকে মমিনদেরকে আল্লাহ রক্ষা করবেন বলে ওয়াদা করেছেন কোরআনুল করিমে আল্লাহ সুবাহান তারা বলছেন সুরাই ইউনুসের একশো তিন নম্বর আছে আল্লাহ তারা বলছেন আমি রক্ষা করি আমার রাসুলদেরকে এবং তাদেরকেও যারা ইমান এনেছে অল্লাদিন আমানু কাদা আলিকা যারা ইমান এনেছে আমি তাদেরকেও রক্ষা করি হকাল আলাইন আনন্দিল মিনিন এটা আমার দায়িত্ব যে মমিনদেরকে রক্ষা করা মমিনকে রক্ষা করার দায়িত্ব কার আল্লাহ মমিনদেরকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমী সেজন্য মমিনদের হেফাজত করার জন্য ফেরেস্তা নিয়োগ করে দেন কোরআনুল কাইমে সুরা এগারো নম্বর আজ বলছেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জন্য মমিনদের জন্য রয়েছে সামনে এবং পিছনে একের পর এক পালাক্রমে আগমনকারী ফেরিস্তা প্রহরী মহাক্কেলাম পালাক্রমে আসেন আপনি যেমন আপনার কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেন একের পর এক ডিউটি করবে আল্লাহ আলমী বলছেন মমিনদের হেফাজত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেস্তারা নিয়োজিত আছেন তারা তাদের সামনের দিকে রয়েছে পিছনের দিকে রয়েছে এদেরকে আল্লাহর নির্দেশে তারা হেফাজত করে এরপরে আল্লাহ তারা বলছেন দেখেন কি মজার বিষয় এই হেফাজতের কথা বলি আল্লাহ বলছেন আল্লাহ তারা কোন কমের অবস্থা কোন জাতি ভাগ্যের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে এটা কেন বলবেন এখানে এটা ওই প্রশ্ন উত্তর যে আজকে দুনিয়াতে দেড়শো কোটি মুসলমান মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে আল্লাহ কেন সাহায্য করছেন না আল্লাহ উত্তর দিলেন মমিনদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ মমিনদেরকে হেফাজত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেস্তা নিয়োজিত আছে যারা মমিনদের সামনে পিঠে সব দিক থেকে আবাদত করে কিন্তু জেনে রাখো আল্লাহ তালা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না আল্লাহ তারা কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে আজকে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করেছি সেই সাহাবাহিক আমাদের অবস্থাকে আমাদের অবস্থা দেখি তাদের ইমানের অবস্থা কি সাহাবাহিক রামদের যুগে কোন পীরদের তরিকা ছিল না আমরা পীরদের তরিকা তৈরি করেছি সাহাবাহিক রামদের সময় এই তিস্তিয়া ইয়া নকশাবন্দি লতিফার দিকে অমুক্ত উঠছিল না সাহাবাহিকে আমরা আল্লাহ মধ্যে আর বান্দার মধ্যে কোন ভয়া মাধ্যম মানত না তারা সরাসরি অবাদ করতে কার সরাসরি সাহায্য চাইত কার আমরা ধর্মীয় ক্ষেত্রে বায়া মাধ্যম বানাইলাম পীর মা সাহেবদেরকে আর এমন ভাবে মুসলমান সমাজে এইগুলো গেড়ে বসে গেছে এখন যদি এই কথার বিরুদ্ধে কথা বলা হয় আশ্চর্য বোধ করে এখন এখানে যারা নতুন দু একজন থাকলে মাথায় ভাগ পড়ে গেছে কি বলে এটা পীর ছাড়া কেমনি চলে আশ্চর্য কথা অথচ একটু পিছন দিকে তাকালে সাহাবাহাম যে ইবাদত করতেন তাদের কোন পীর ছিল রাসুল সাল্লাহামকে কি তারা আল্লাহ এবং বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করত আল্লাহ রাসুল সাল্লাহাম কোরআনে শিক্ষা দিতেন এবাদত করতেন সাহাবাহাম সরাসরি কাজ শিক্ষক থাকবে ওলামায় গ্রাম কোরআন এবং হাদিসের শিক্ষা দিলেন এখান থেকে অতিরিক্ত সামনে বেড়ে আর এমরা আপনাকে পার করে নিবে পীর আপনাকে তাড়াইয়া নিবে পীর আপনার হাত ধরে বেশ কিনে যাবে পীর আপনার মুরিদের খবর সব জানে অন্তর অবস্থা সব দেখে পীরকে ভোট না দিলে পরকালে জান্নাত পাওয়া যাবে না এই সমস্ত ভাই আমাধ্যম এটা এক প্রকারের সিরিক এটা কি মৎকার কুপারা এই জাতীয় সিরিকি লিপ্ত ছিল যে সিরিকে আজকে বাংলাদেশ পাকিস্তান ভারত এবং এর মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এই পীর মুড়িদির শেরেকটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এমনভাবে ছড়ানো হয়েছে এখন যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে মনে হয় যে এই লোকটা আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আছে আমার ভাইয়েরা এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তারা বলছেন আল্লাহ হেফাজত করেন ওই মোমিনদেরকে যেই মোমিনরা ধর্মীয় ক্ষেত্রে কোনো শিরিক করে নাই রাষ্ট্র ক্ষেত্রেও শিরিক করে নেয় সাহাবায়ক রামদের সংবিধানের নাম ছিল কি এছাড়া কোন সংবিধান ছিল আবু রহমান ওসমানরা কোন ইউনিভার্সিটি ছিল তারা মসজিদের নবী ভার্সিটির ছাত্র যেখানে কোরআনের দ্বার ছোট আল্লাহ নবীর হাদিসের দ্বার ছোট এছাড়া অন্য কোন ইংরেজদের না কোন ব্রিটিশের তৈরি করা না কোন মানুষের তৈরি করা বিধান সেখানে পড়ানো হতো ওই কোরআন পরেই তারা দেশ পরিচালনা করেছেন ওই কোরআনের মাধ্যমে তারা দেশ শাসন করেছেন সুতরাং মুসলিমদের মধ্যে যারা কোরআনকে জীবনের একমাত্র সংবিধান মানবে কোরআনকে জীবনের একমাত্র আইন কেন উৎস মানবে একমাত্র তাই নাই যারা জীবনের কোন ক্ষেত্রে ব্রিটিশের তৈরি করা আইন মানব রচিত সংবিধানকে এক অংশে মানবে আর এক অংশে কোরআন মানবে রমজান মাসে তাই বসতে গেলে মাশাল্লাহ কি খেলা বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন যে তারা রমজান মাসে হাফেজ রাখে কন্ট্রাকে দশ দিনে খতম এক একদিনে তিন পাড়া করে পরে তাড়াতাড়ি রমজান মাসে শেষে রাস্তা বলা হয় ওই সময় রাত্রে দোকানে ব্যবসা করতে হবে এই জন্য প্রথম দশ দিনে এই কপাল পুরানা রমজান মাসের শুরু দশ দিনে মজা বেশি রে শেষ দশ দশ কোনটা আল্লাহর নবী শেষের দশ দিনে যে কাজ করেছেন আর এই কপাল পুরানো মুসলমান আল্লাহর দিনকে পরিবর্তন করার জন্য দুনিয়ার সাধারণ ব্যবসা করার জন্য আল্লাহ কারণ থেকে পর্যন্ত রমজানের শেষ দশ দিনে একেবারে দশ পাড়া তিন পাড়া অনেকের তিন দিনে তারা উপরে শেষ করে দেয় দশ পাড়া করে পড়ে ভাড়া কি হাফেজ তো পাওয়াই যায় হাফেজও চিন্তা করে রমজানের কয়েকদিন নামাজ পড়বো শুরু থেকে এক খতম করা যায় শেষ ঘুমাই নামাজে পারে না এগুলোতে এই জন্য মনে রাখতে হবে এই জাতীয় যে বিকৃতিগুলো আমাদের সমাজ করেছে এই লোকগুলো দশ দিনে বিশ দিনে কোরআন খতম করে এরপরে ছুটি এরপরে শুরু হয় রমজানের শেষ দশ দিনে ব্যবসা বাণিজ্য করা মেয়ে লোকদের কিনে মার্কেট করা কি সুন্দর এবাদত করে এই মোমিনদেরকে আল্লাহ সাহায্য করার জন্য কোনো আদা করেন নাই এই জন্য আল্লাহ বলছেন হেফাজত তো করবো আল্লাহ তারা কোরআনুল কারিমে আল্লাহর নবীকে বলছেন সুরায় মায়দার সাতষট্টি নম্বর আয় আল্লাহ হইয়া নাম আল্লাহ তারা আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন দুনিয়ার কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না হেফাজত করবেন কে এরপরে আল্লাহ তারা তোরা ইউসুফে চৌষট্টি নম্বর আতে বলছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী উত্তম হেফাজতকারী কে হেফাজত করা মালিক কে আল্লাহ যদি উত্তম হেফাজতকারী হয় আর এই কথা বিশ্বাস করে তাহলে মুসলমান নিজেদের দেশে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে ডাকে ঠিক কিনা একজন তো ভুলই বলে বলছে আমেরিকার একজন বলি ফেলেছে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে এদের আমেরিকার বিশেষ বাহিনী নিয়োজিত আছে এখন সবাই উদ্যোগ করার জন্য তাকে কারণ একটা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গেছে ওরা জানে যে এখন পর্যন্ত আমরা ওই পর্যায়ে যাই নাই যে পর্যায়ে গেলে ফাঁস করা যাবে এই জন্য এখন এটাকে নিয়ে কেমনে এটা উদ্যোগ করা যায় কেমনে এটাকে থানা চাপা দেওয়া যায় এই জন্য করছে কিন্তু এটা পরিষ্কার একজন বিবেকবাদ মানুষ ভালো করে বুঝবে যে এই দেশগুলোতে আগের থেকেই এহুদি খ্রিস্টানদের ভূত তীরে বসে আছে এবং এইখানে যারা যারা কিছু বলে ওই দিনের রুগীর মতো দিনের রুগী যে কথা বলে এটাকে নিজে বলে না দিনে বলে কবি ইকবাল আজ থেকে অনেক বছর আগে বলেছেন উনহি কা মাহফিল সওয়ার তাহ চিরাগ মেরি হ্যায় রাত উনকি উনহি কা মতলব কহ রহা হো জুবা মেরি হ্যায় বাত উনকি আমি ওদের মঞ্চ সাজাই বাতি আমার রাত ওদের আমি ওদের কথা বলি মুখটা আমার বাজাটা ওই হবি খ্রিস্টানদের এই জন্য মনে রাখতে হবে এই দেশে যত শাসক গোষ্ঠী আছে এই সবগুলো এদের দাদাদের হুকুমে চলে আল্লাহ রাব্বুল আলমিন এই জাতীয় মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন হাফেজা তুমি যদি মমিন হয়ে থাকো আপনারা বলেন না খোদা হাফেজ অবশ্য খোদা হাফেজ বলা ঠিক না আমি এটা বলি আপনি নিজের নামটা আপনার নাম মাসাল্লা আব্দুর রহমান আমি যদি ঘুরে যাবো বলি বলতুমিয়া আপনি খুশি না রাজা আপনার নামটা পরিবর্তন করলে আপনি খুব বেদা হয়ে যান আর কোরআন করিমে আল্লাহ সুহান তারা বলছেন আসমাউল হুসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তোমরা আল্লাহকে ওই নামে ডাকো আল্লাহকে ওই নামে আল্লাহ বললেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে তোমরা আল্লাহকে ওই নামে ডাকো আপনি সেই নামগুলো বাদ দিয়ে খোদা বানাইলেন আল্লাহর ওই আসমাউল হোসনার মধ্যে সুন্দর সুন্দর নামের মধ্যে যে নামগুলো আল্লাহ নিজের জন্য নিজে নির্বাচন করেছেন তার মধ্যে খোদা আছে আপনি খোদা রাখলেন থেকে আল্লাহ যে আপনি আল্লাহকে যে আপনি খোদা বানিয়ে ছাড়লেন এই জন্য কি আল্লাহ আপনাকে পুরস্কার দিবে না শাস্তি দিবেন আল্লাহ নাম বিকৃত করা যেমন না মুশকিল হচ্ছে এই গুণাগুলো করতে করতে এখন সয়ে গেছে এখন এগুলো বিপক্ষে বললে মানুষ কি করে না আমি এক জায়গায় বলেছিলাম যে আমরা নামাজ বলি ইয়া কেন আমি যে আমরা কেবলমাত্র গুলামি করি তা তার অভাব করি না কোনো মানুষের নবীর শুনবে কালী মাতুর শাহাদার মধ্যে আমরা বলি ও শাহাদু আন্না মোহাম্মদ হু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর গোলাম আল্লাহর রসুল আল্লাহ বান্দা আল্লাহ গোলাম তাহলে মোহাম্মদ সাল্লাহাম যখন আল্লাহর গোলাম আপনি আমি আল্লাহর গোলাম তাহলে আমার দেশে নাম আছে না গোলাম মুস্তফা সে তো মুস্তফার গোলাম সে কি করে বলে ইয়াকে না বুঝলো আমি আল্লাহর গোলাম সে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 এবারত করবো কাজ তাসবি তাহালিল করবো কাজ আল্লাহ বলছেন এরকম যারা তাসবি তাহালিল এবাদত করে আল্লাহ আল্লাহ হেফাজত করে উল্টো পাল্টা করলে পরীক্ষা করে বিপদে ফেলে দেন ইউনুস আলাই সালাম যখন মাছের পেটে চলে গেলেন তাফসির এমনি কাশির লেখে মাছ যখন তাকে গিলে ফেললো তিনি অজ্ঞান হয়ে গেলেন বেউস হয়ে গেলেন যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি মনে করলেন যে ওটার কবরে আছে হাত দিয়ে আশপাশ দেখতে লাগলেন দেখে যে না এটা কবর না এটা মাছের প্যাট মনে হচ্ছে মাছের প্যাটে তিনি আছেন আমার ভাইয়েরা মাছের প্যাট কোনো ফাইভ স্টার হোটেল না মাছের প্যাট এটা কোনো আরামদায়ক কোনো জায়গা না মাছের প্যাট বা যে কোনো প্যাট তৈরি হয়েছে কিসের জন্য খাদ্য হজম করার জন্য খাদ্য হজম করার জন্য তার মানে এখানে অনেক কেমিক্যাল আছে ওই খাদ্যকে পচাবার জন্য আর আপনারা জানেন যত প্রাণীর মধ্যে এই খাদ্যের পাচক রস আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হল মাছের পেটে কারণ অন্য প্রাণী খাদ্য খায় চালায় মাছ আস্তা একটা মাছকে গিলে ফেলে খাবারকে গিলে ফেলে এইটাকে পচাবার জন্য এটাকে গড়াবার জন্য মাছের প্যাটের ভিতরে যে পাচক রস আছে এটা সবচেয়ে বেশি শক্তিশালী ইউনুস আলাই সালাতাম যখন মাছের প্যাটে গেলেন ওনাকে এই রস জ্বালাতে শুরু করল চামড়া পুড়ে যাচ্ছিল মাংসগুলো গলতে আরম্ভ করল এই কারণে আপনারা জানেন ইউনুস আলাইহ সালামকে যখন মাছ উগড়ে ফেলে দিল তখন আল্লাহ তারা তার জন্য একটা ছায়া ব্যবস্থা করেছিলেন ইয়াকতিন নামক গাছ সেখানে আল্লাহ তারা গজাই দিলেন এই গাছের ছায়ায় তিনি আশ্রয় নিয়েছিলেন কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন সুরায় আত্মা আফাতের একশো পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি তাকে আরাম আমি হচ্ছে তৃণলতা গাছ গাছালি নাই এমন মরুভূমিকে বলা হয় আরা আমি তাকে তৃণলতাহীন প্রান্ত নিক্ষেপ করলাম অঙ্গসাতীন সে ছিল তখন অসুস্থ চামড়া পুড়ে গেছে চামড়া গলে গেছে এরপর আল্লাহ বলছিল আমবাত না আলাই সাজারা তান্দিন আমি তার উপরে একটা ইয়াক্তিন নামক গাছ গজিয়ে দিলাম গাছ তৈরি করে দিলাম এই গাছের ছায়া নিতে রাখলো কারণ যাতে রৌদ্রে উনি কষ্ট না পান শরীরটা আরো পুড়ে না যায় এরপরে আস্তে আস্তে ছায়ায় এবং আলোতে চামড়া ঠিক হতে লাগলো চামড়া তৈরি হতে লাগলো এইখানে আমাদের লক্ষণ বিষয় আল্লাহ তারা বলছেন ইউনুস আলাইহি সালাম যখন এই মাছের পেটে ছিলেন তিনটা অন্ধকার আল্লাহ বলছেন মাছ তিনটা অন্ধকার কমপক্ষে এক নম্বর অন্ধকার হল ছিল রাত্র এরপর দ্বিতীয় অন্ধকার হচ্ছে সমুদ্রের তলদেশে তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটে আল্লাহ তারা বলছেন হজরত ইউনুস আলাইহি সালাতাম এই অনেকগুলো অন্ধকারের মধ্যে ডাক দিলেন কাকে ডাক দিলেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু লা ইলাহা ইল্লা আন্তা প্রথমে শিরিক মুক্ত হওয়া যেটা বললাম সাহায্য পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা দরকার তা হচ্ছে কি কোন ইলাহা নাই কোন মাহবুদ নাই কোন শাসককে মানি না কোন যাদক মানি না কোন পীর আইন মানি না কোন পীরের তরিকা মানি না শাসকের বিধান মানি না আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য সব কিছু আমি বাতিল করে দিলাম এরপরে বলতেন সুবহান আল্লাহ তুমি নির্দোষ তুমি যে আমাকে শাস্তি দিয়েছো সেজন্য তোমার দোষ না দোষটা আমার কুম তুমি না জালিমিন আমি নিজেই মূলত জালেন ছিলাম অন্যায় করেছি আল্লাহ বলছেন সস্তা যাবে না লাহু আমি তার দোয়া কবুল করলাম অনাধ্যায়ী না হমলাল গম্যে এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে বিপদ থেকে মুক্তি দিলাম অকাদালিকা নুনজিল মুমিনিন এভাবেই আমি মোমিনদেরকে নাজাদ দিব তারা একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহি এই যে দোয়া করল এই দোয়ার মাধ্যমে আল্লাহ তারা ইউনুসকে নাজাদ দিলেন এটা কি তার জন্য খারাপ না সমস্ত মমিনদের জন্য প্রযোজ্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন এটা শুধু তার জন্যই না এটা সমস্ত মমিনদের জন্য প্রযোজ্য যেই মমিনরা এই কালিমার অর্থ বুঝে শুনে এই আয়াতের অর্থ বুঝে শুনে এই তোয়া অর্থ বুঝে শুনে ভালো করে বলবে আল্লাহ তারা সেই প্রত্যেকটা মোমিনকে এরকম উদ্ধার করে ছাড়বেন এখানে খতম করতে বলা হয় না এখন এরা খতম মানে যত জায়গায় পারা যায় ব্যবসা কেমনি করে আমাদের খতম ইউনিট পরে দানা টেনে তুমি খতম ইউনিট পরে না আর যদি বড় লোক দেখে তাহলে খতমে বুখারি খতমে খাজা গান বা অসুস্থ হয়ে বিছানা পড়ে আছে তুমি খেদমত করো বিয়ার সুযোগই পান এর পরিবর্তে হুজুরদের কাছে যায় হুজুরা শিখেই যায় একটা খতমে খাজা গান পড়ানি আর দোয়া করব আল্লাহ ভালো হয়ে যায় সুস্থ থাকবে গিয়ে জীবন থাকলে ভালো করে দাও হায়াত থাকলে ভালো করে দাও হায়াত না থাকলে তাড়াতাড়ি নিয়ে দাও কি সুন্দর দোয়া এই দোয়া কি আল্লাহ রসুল শিখেছে এই সমস্ত মানুষের তৈরি করা প্রত্যেকটা মাদ্রাসায় আসরের পরে দেখবেন খতনে খাদে গান করে দোয়া করে মাদ্রাসা যারা সাহায্য করে তারা সাহায্য করেছিল আল্লাহর জন্য ভালো কথা মানে এই লোকগুলো সাহায্য করে যাতে কোনো সব না পায় এই জন্য তাদেরকে জানাই দেয় আমরা আপনাদের জন্য প্রতিদিন আসরে পরে খতনে খাজা গান করে দেওয়া করি আর এই ছাত্রগুলো যারা মাদ্রাসায় ভর্তি হয়েছিল দিন শিক্ষার জন্য সেই ছাত্রগুলোকে এই খাজা গান দুরুদে নারিয়া জাহান নামে দুরু নার মানে কি আগুন দুরুদে নারিয়া মানে কি জাহান নামে আগুয়া এই সমস্ত বেদাস তৈরি করে খতনে খাজে গান দুরুদে হাজারি এই সমস্ত কথাগুলো বই বাজারে বিক্রি হয় ওই যে মসজিদুল মমিন তারপরে কি যেন নিয়ামুল কোরআন এই সব বইগুলোতে বারো চান্দের ফজিলত কতগুলো এরকম তৈরি করে দিয়েছে মায়ের লেখে আর বাবা বিক্রি করে না ছেলে বিক্রি করে যে ক্যানভাসাররা ওইসব তৈরি করে মা তৈরি করে আর ছেলে কি করে এরকম আর কিছু লাইব্রেরি আছে বই লেখে আর বিক্রি করে আমাদের মনে রাখতে হবে এই খত নিয়ে অনু সোয়া লাখ বার বছরের কোনো দলিল নেই এই ইউসালাম কবার করেছিলেন কোন মমিন যদি সেই রকম ইমান নিয়ে বলে আল্লাহ তুমি ছাড়া আমার জীবনে আর তুমি রাহ নাই কোন মাহবুদ নাই আমি কারো হুকুম মানি না কারো বিধান মানি না কোন শাসক মানি না কোন ধর্মের পীর মানি না কোন কলাওয়ালা মাদারওয়ালা খাবারওয়ালা কাজারওয়ালা লেন্টারওয়ালা মন্ত্রী এমপি আমি কারো হুকুম মানি না হুকুম মানি কার এইরকম বিশ্বাস নিয়ে যদি বলে আল্লাহ তুমি পূর্ণ পবিত্র আমরা অন্যায় করেছি সেজন্য তুমি আমাদের সাহায্য করছো বিপদে ফেলছ আল্লাহ তুমি পবিত্র এমনি কুম তুমি না জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত আমি জালিম হয়ে গেছি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ মাফ করবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ বলছেন আমি ইউনুসকে মুক্তি দিয়েছি এবং এরকম ভাবে প্রত্যেকটা মোমেন্টকে নাজাদ দিব আপনারা জানেন আমার আলোচনা আছে যে মানুষ ছাড়া অন্য সমস্ত কাজ তসবি করে কাজ সেটা আমাদের এখন যেখানে আমি বয়ান করি সবচেয়ে আশ্চর্য হয় আমি বলি যে মানুষ ছাড়া সমস্ত মাখলুক মুসলিম এটা কেমন কথা অত্যন্ত মাথা লাগা হুজুররা কারণ না এটা মিথ্যা কথা পরে যখন কোরআন থেকে দলিল দেই তখন মাথা জুড়ে আগে তো জানতাম না এটা কোরআনে পরিষ্কার আছে আল্লাহ বলছেন মানুষেরা আল্লাহ দ্বারা জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দ্বারা আইন কানুন বাদ দিয়ে অন্য বিধান তৈরি করছে অথচ ওয়াল্লাহু আসলামা সুরা আল ইমরানের তিরাশি নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাহু আসলামা অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে আত্মারা মানে কি ইসলাম গ্রহণ করেছে কে গ্রহণ করেছে মানুষ ইসলামা আরবে যা কিছু আছে আসমান এবং জমিনে তবে আনোয়ার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সকলেই লাহু আসলামা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা তারা সকলে মুসলিম হয়ে গেছে কোন সুরা আয়াত আল এমরান কত নম্বর তেরাশি নম্বর আয়াত এরপরে আমি বলি শুধু মুসলিম হয়ে গেলে তা না ওরা আল্লাহ তসবিও করে তসবি করে কার মানুষেরা তো পীরের তসবি করে পীরের মোরাকাবা করে অন্য সব মাকলুক সম্পর্কে আল্লাহ বলছেন অন্য মাকলুক কোন নেতানের পীর তসবি করে না কোন পীরের তসবি করে না তারা সকলে তসবি করে কার কোরআন করিমের সুরায় বনি ইসরায়েলের চৌচল্লিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত কোন সুরার মানে ইসরায়েলের চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তুসাবিহু লাহু সামাওয়াতু সাবহু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না তুসাবিহু লাহু আল্লাহর তাসবিহ করে কে করে মান ফিস লাহু সামাওয়াতু সাবহু সাত আসমান আল্লাহ উল্লেখ করেছেন সামাওয়াতু ওয়াস সাবহু সাত আসমান ওয়াল আরদু এবং জমি ওয়া মান ফিহিন্না এবং এর মধ্যবর্তী যা কিছু আছে আপনি বলবেন যদি আমরা তো বুঝি না আল্লাহ তারা আপনার এই মনের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন এমন কোন বস্তু নেই এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তসবিক করে না কিন্তু তোমরা ওদের তসবিক বুঝো না তোমরা শুনো পাখি আওয়াজ করে কুহু কুহু মূলত সে বলছে আল্লাহ আল্লাহ তুমি ভোর রাতে আওয়াজ শুনে মোরাগের কুকুরাতুর আসলে সে বলছে সুব্বহন কুদ্দোষণ আজকে আমি সিলেট থেকে ভোরাতে আসতে লাগলাম ফজর করেছি আমরা কোথায় যেন নারায়ণগঞ্জ মাধবজি যে মসজিদে নামাজ পড়লাম নামাজের পরে মসজিদের সামনে একটা গাছ পাখিতে কিচির মিচির করতে লাগবে আমার সঙ্গে ছাত্রা ছিল আমি গাছটা লাড়া দিলাম কারণ খুবই মজা লাগছিল আমার এই আয়াতে সঙ্গে মিলাচ্ছিলাম এই পাখির আওয়াজগুলো ভোর রাতে এটা আমি শুনি কৃত্রিম ভিত্তির মূলত ওরা জিকির করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে কার আল্লাহ তারা বলছেন এমন কোন বস্তু নাই এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহ তসবি করে না কিন্তু তোমরা ওদের তাসবি বুঝো না তাসবি করে কার এরপরে ওরা খালি পাঁচ কেন চেষ্টাও করে কার মানুষেরা খাজা বাবার চেষ্টা করে গাজা বাবার চেষ্টা করে পীর বাবার চেষ্টা করে মাদার মাদারেরা চেষ্টা করে শাসকদের পাতরা গোলামি করে কিন্তু আল্লাহ তারা কোরআনে উল্লেখ করেছেন অন্য কোন মাখলুক এই কারবার করে না অন্য সমস্ত মাকলুক চেষ্টা করে কার জন্য কোরআন পড়ুন সুরা হজ বাইশ নম্বর সুরা আঠারো নম্বর আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে ওয়াস শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াস শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস আল্লাহ বলছেন তোমরা কি লক্ষ্য করছো না আন্নাল্লাহ ইয়াসজুদু আল্লাহর জন্য সেজদা করে ইয়াসজুদু মানে কি কে সেজদা করে মান ফিস সামাওয়াতি যা কিছু আছে আসমান সমূহে ওয়া মান ফিল আরদে যা কিছু আছে জমিন সমুদ্রে জমিনে অশান্তি এবং সূর্য অল কামর এবং চন্দ্র অন্নজুম এবং তারকারাজি গ্রহ নক্ষত্র অল দিবালু দিবাল মানে কি পাহাড় পর্বত জামাল মানে এক বছরের পাহাড় বহু বছরের দিবাল পাহাড় পর্বত স অসাজারু গাছগাছালি স গাছগাছালি সাজার মানে কি অদাবু এবং জমিনে যত রকমের বিতরণশীল জীব আছে সমস্ত বিতরণশীল জীব পশু পক্ষী গরু ছাগল উম্বা মোজ ভেড়া কুত্তা শুকর যত প্রাণী সবাই চেষ্টা করে কার জন্য এইখানে আল্লাহ বলছেন সবাই করে কিন্তু মানুষের বেলায় থেকে বসে শোনেন মানুষের বেলা আল্লাহ বলতে বা কাসির উন্মিনার নাম অনেক মানুষেরাও করে কিন্তু ওয়া কাসির উন হাত্তা আলাই আজাদ আর অনেক মানুষ আছে এরকম যে মানুষগুলোর উপর আল্লাহর শাস্তি অবধারিত তারা আল্লাহ চেষ্টা করে না তারা পীরের পায়ে চিন্তা করে মাদারে চিন্তা করে তারা গিয়ে শাসকের পায়ে চিন্তা করে শাসকের গোলামি করে এইভাবে তারা শাসকদের গোলামে পরিণত হয়েছে আল্লাহ বলছেন এই রকম তারা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামিতে লিপ্ত আছে আল্লাহ বলছেন অনাইহিনাহু যাকে আল্লাহ তারা অপমানিত করবেন লাঞ্ছিত করবেন আল্লাহ তারা যাকে বেইজাত করবেন তামা লাহুমিন মুকরিম তার সম্মান দেওয়ার মতো অধিকার কারো নেই তার মর্যাদা কেউ দিতে পারবে না কারণ সে গোলামি করে কার আর মানুষ যারা মানুষের গোলামি করে তারা এরা আল্লাহ মানুষ করেছেন এদেরকে তাদের আমলের কারণে চূড়ায় হজের আঠারো নম্বর আয়াত তাহলে পরিষ্কার হয়ে গেল মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণী মুসলিম ঠিক কিনা সূর্যের উপর আল্লাহর হুকুম আছে চূড়ায় আটত্রিশ নম্বরতে বলা আছে যে সূর্যের জন্য আল্লাহ রাস্তা নির্ধারণ করে দিয়েছেন এই রাস্তা দিয়ে চলবি এর উপর দিয়ে যাবি না নিচে দিয়ে যাবি না উপর দিয়ে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে নিচে দিয়ে গেলে গরম হয়ে যাবে এই রাস্তা নির্ধারণ করেছেন কে সুরাই আসিনে আটত্রিশ নম্বর পড়বেন আল্লাহ বলছেন ওয়াসাম সুতা জিরিল মুস্তাকার আলিকা তাকদির আজিজ আলিম সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুহান রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সূর্য আল্লাহর হুকুম মেনে তার জন্য যে রাস্তা নির্ধারণ রয়েছে ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে এরপরে আল্লাহ বলছেন অল কামারা কদ্দার না হুমানাজিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্র দৈনিক আল্লাহ বাতলানো সেই রাস্তা দিয়ে চলে এই জন্য আল্লাহ বলছেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা অকুল্লন্তি পালাকি ইস্তাহুল এরা সকলেই নিজ নিজ কক্ষ পথে আল্লাহ হুকুম মেনে চলে হুকুম মেনে কার তাহলে চন্দ্র সূর্য মুসলিম হুকুম মানে কার আর আমার জাতি মুসলমান মসজিদে একটা হুকুম মানে আল্লাহ আজকে শুক্রবারে জান্না শহরে কোন মসজিদ খালি নাই সব আল্লাহ বান্দা এরপরেই শনিবার থেকে যখন অফিস হতাম তখন হুকুম কার মানে সব তাদের গোলাম এমনি খ্রিস্টানদের গোলাম আল্লাহর আইন আর তখন থাকে না এই যুগগুলো লোকগুলো মুসলিম না মুসলিম এই লোকগুলো সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআন ইউসুফ ইসলাম একশো ছয় নম্বর আয়াত বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরেক ইমান সত্য কি এই মুশরেক চিনতে হবে আর নিজেকে দাদারি করতে আমি সেই দলের মধ্যে আছি কিনা যদি থেকে থাকি তাও বা মুসলমান এই জন্য বলছি যারা শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে তবা করবে ইউনুস সালাম এই তবা করলেন তাজবি বললেন কেন সে কথা তো আমি দূরে চলে গেছিলাম উনি যখন মাছের পেতে গেলেন সমুদ্রের তলদেশে উনি এই মাছের কিছু আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন রব্বানা আল্লাহ এই আওয়াজগুলো কিসের আওয়াজ সকাল আফি নাসি মা হাজা এইগুলো কিসের আওয়াজ ইউনুস যখন মাছের পেটে ছিলেন তখনই আল্লাহ তালা তার মনের মধ্যে কথা জানিয়ে দিলেন ইন্নাহাদা তসবিহ দাওয়াবিল বাহার সুরায় সাফাতের একশো পঁয়তাল্লিশ নাম্বার আছে তার দেখুন দেখো তার ফিরে দেখা ফিরে বিস্তারিত লেখা আছে আল্লাহ তারা জানিয়ে দিলেন ইউনু তুমি যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ সমুদ্রের তলে এগুলো মাছেরা আল্লাহর তাফসি করে কার তাফসি করে ইউনুস আলাই ইসলাম তখন তার হুশ আসলো তিনি ওই মাছের পেটে বসে তিনও তাসবি করা শুরু করলেন লাই লাই লাইলা سبحانك إني كنت من الظالمين فسمع الملائكة تسبيحا ইউনুস আলাইহিস সালাম যখন ওই মাছের পেটের ভিতরে তাসবি করেছেন ওই তাসবির আওয়াজ আসমানে পৌঁছে গেছে ফেরেস্তারা শুনতে পেলেন ব্যারিস্টার পাওয়া গেছে এই ব্যারিস্টার অবশ্য আমাদের উকিল দাদা আবার পিসারা খুশি করে তো উকিল ধরা লাগে এটা পরিষ্কার ওরা বলে তাই দুনিয়ার আদালতে যদি কিছু বলতে আর জজের কাছে বলতে উকিল ধরা লাগে আল্লাহর কাছে কিছু বলতে উকিল ধরা লাগে সেই উকিল বিশ্বাসরা বলে না এরকম এরা পরিষ্কার দুনিয়ার জজ নিজে যদি তাকে কেউ খুন করছে তারপরেও সে বিচার করতে পারে না সাক্ষী ছাড়া ঠিক কিনা আল্লাহ তারা বিচার করতে পারেন কিনা দুনিয়ার জজদেরকে চাকরি দুনিয়ার উকিলদেরকে চাকরি দেওয়া যায় ওখানে ওই কথা বলার জন্য এমনকি এই উকিলদের কাছে জজরা রাখি থাকে জিম্মি হয়ে থাকে দেখেন না ধর্মঘাত করে এরপরে যদি কয়েকজন বড় বড় ব্যারিস্টার দাঁড়ায় জজের পায়জামা কামা শুরু হয়ে যায় আমার ভাইয়েরা দুনিয়ার একজন বিচারকের সঙ্গে আল্লাহকে তুলে করে এই তীর এবং মুনিটা জঘন্য অন্যায় করেছে জঘন্য ঠিক করেছে আল্লাহ হচ্ছেন হাতে হাকিমিন আল্লাহ করে বলছেন আল্লাহ কি সমস্ত বিচারকদের বিচারক সমস্ত ক্ষমতার উদ্যমান আল্লাহ বলছেন লাই সালাম মাইয়া পালু আল্লাহ কারো কাছে জবাবদাহি করতে বাধ্য নয় দুনিয়ার সমস্ত মাহরুম আল্লাহর কাছে জবাবদাহি করতে বাধ্য দুনিয়ার বিচারকেরা মানুষের কাছে সরকারের কাছে জবাবদাহি করতে বাধ্য আল্লাহ কার কাছে বাধ্য আছে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে দুনিয়ার সরকার যাদেরা নিয়ম করে দিয়েছে উকিলের আব্দুল বলতে হবে বরং উকিল ছাড়া বলতে হলে তোমাকে আলাদা পারমিশন নিতে হবে ঠিক কিনা আপনি যে বলেন যে আমি সরাসরি উকিল ছাড়ার কথা বলবো বলতে ছিল আপনাকে আলাদা এই জন্য আপনাকে কি করতে হবে দরখাস্ত করতে পারমিশন নিতে হবে দুনিয়ার জনদের সিস্টেম হচ্ছে মাধ্যম নিয়ে বলতে হবে আল্লাহ সিস্টেম হচ্ছে মাধ্যম ছাড়া বলতে হবে নামাজ আপনি কয়েকজন ভাই মাধ্যম বলে ইয়াকে নাবুদু বলে ইয়াকে নাবুদু আল্লাহ আমি কেমন মাত্র তোমারই গোলামি করি ভাইয়ের মাধ্যম আছে কোনো না আমাদের মধ্যে ভাইয়ের মাধ্যম নাই হজ করতে গেলে আপনি লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ তোর লাভবাহিক শুনবো আগে পর তোর অন্তরে কয়টা খাতা বাবা আছে তোর মধ্যে কয়টা পীর আছে এবারে মান্না বলছে না না লাভবাই কালা সারি কালা কালাভবাই আল্লাহ তোমার কোন শরিক নাই কোন অংশীদার নাই আমার অন্তরে কোন খেলা বাবা নাই কাজা বাবা নাই পীর বাবা নাই এঙ্গে বাবা নাই সব গুরু খারাপ করে দিয়ে কোন নেতারেক্টি নাই একমাত্র তুমি আসতাও এরপরে কালাভবাই কালা সারি কালা তখন আল্লাহ তাই আসে এবার আসে এত পরিষ্কার বিষয়গুলো এরপরেও মুসলমান আকিদা বিশ্বাস করে পীর তার আল্লাহকে পাওয়া যাইবে না দুনিয়ার জজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগবে এই উকিলের ঠিকাদার নিয়ে আছে বিশ্বাস না আল্লাহ তারা কি মারাত্মক ভাবে বলে দিয়েছেন পরিষ্কার আয়াত মানজাল্লাবিজনি কে সেই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া কে আমতের মাঠে আল্লাহ তারা যাদেরকে অনুমতি দিবে তারা সুপারিশ করতে পারবে এছাড়া কেউ দুনিয়ায় বলতে পারে যে সুপারিশ করবে ওই পীর তার সম্পর্কে তুমি আকিদা বিশ্বাস করে তোমাকে সুপারিশ করবে ওই জায়গা নিজেদের না যাতে তার কোন খবর আছে ও যে মাদ্রাসার টাকা মসজিদের টাকা এতিম গরিবদের টাকা নিয়ে বড় বড় হাউজিং করেছে বড় বড় বিল্ডিং করেছে মার্কেট করেছে এর হিসাব দিয়ে বলতে হবে আল্লাহর নবী এরকম সম্পদের পাহাড় করেছিলেন আর বাংলাদেশ সবচেয়ে বড় ধনী কারা এখন খবর আছে কিছু এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে এ আলাইহিস সালাম ওই মাছের পেটে বসে তাসবি পড়া শুরু করলেন আওয়াজ চলে গেল আসমানে আপনি মনে রাখবেন আমরা যেরকম দুনিয়াতে বসে আসমানের তারকা দেখি দুনিয়াতে আসমানের ফেরত তারাও দুনিয়ায় বসে যারা আল্লাহর শক্তিকে তস্তি করে আল্লাহ এবারত করে তাদের নূর ইমানের নূর চমকাতে থাকে ফেরত তারা দেখতে থাকে ইউনুস এই ইসলামের আওয়াজ চলে গেছে এর তারা চিনে মোমিনদেরকে যেই মোমিনরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভোর রাতে আল্লাহর মাদত করো গোপনে আল্লাহর মাদত করো দুনিয়ার কোন মানুষ দেখে না আল্লাহ সুবহান হুয়া তারা নিজে দেখেন আল্লাহর ফ্রেশ তারা পর্যন্ত দেখতে পায় ওরানে বলা আছে ইয়াস ইয়াসআদু ইলাইহিল কালিমুত তাইয়িবুল আমালুস সালিহু বান্দা যত ন্যাক আমল করে এবং যত ভালো তাসবিহ তাহলিল করে এই সবগুলো আল্লাহ দরবারে উঠে প্রণাদ ইলাইহি ইয়াসআদুন আমল উৎপাদে আমাল তারা ফেরেশতারা তিনটে সবসময় তার আমল উচ্চ তাকে শুনত আজকে একটা চিকুন আওয়াজ শোনা যাচ্ছে গোলার আওয়াজ কম শোনা যাচ্ছে আওয়াজটা ফেরেজ তারা বললেন আমি কি এই ব্যারিস্টারদের আল্লাহ তারা সুযোগ দিয়েছে এরা সুপারিশ করছে আলু ফেরেস্তারা বলল ইয়ার আব্বানা গরিবা হে আল্লাহ আমরা একটা ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছি একটা আশ্চর্যজনক স্থান থেকে যা পৃথিবীর থেকে না কোন গোপন জায়গা থেকে আল্লাহ এই আওয়াজটা কার আলাদা আব্দি ইউনুস আল্লাহ বললেন এটা আমার বান্দা ইউনুসের আওয়াজ আসামি সাহাবিস্তুহি বাতিল হুদ ফিল বাহার সে আমার কিছু অন্যায় করেছে আমি সেজন্য গ্রেফতার করে জেল খেলা দিয়েছি মাছের পেটে তাকে মাছের পেটারি জেলে ঢুকিয়ে দিয়েছি তাহাবিস্তফি বাতিল হৌসের বাহার তার থেকে এটা কাছে থেকে দেখবেন আপনারা আলু গ্রেফতার আনল আর আব্দুল সালেহ আল্লাহ কান ইয়াসাউদ কামিন মিন কুল্লি আমার আইলাত নাম সালেহ ইউনুস বলতে ওই লোকটা সে আপনার ন্যাক বান্দা যার সকাল সন্ধ্যা প্রতিদিন ন্যাক আমার আসমানে উঠত আল্লাহ বলেন তাল্লাহ নাম হ্যাঁ সেই ইউনুসি তারা সুপারিশ করলেন ব্যারিস্টার পাওয়া গেছে আমল করলে তারপরে ওই ব্যারিস্টার সুপারিশ করবেন সুপারিশ করলো পামার খোঁজ অবশ্যই ব্যারিস্টাররা আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় পড়া না লন্ডনের বিশ্ববিদ্যালয় পড়া না এরা কোন স্কুল কলেজের পড়া না এরা কার দরবারে এটা মনে রাখতে হবে ওরকম আল্লাহ নিজেই নিয়োগ করে দেন পাশা তাও আহমেদা আলী ইউনুস আলাহ ইসলামের ব্যাপারে তাদের সুপারিশ কবুল হল মাছ তাকে নদীর কিনারায় নিয়ে ফেলে দিল আল্লাহ তারা বললেন এরপর বলছে আমি যে কথাটা বলার জন্য লম্বা কথাগুলো বললাম আল্লাহ তারা বলছেন আমি কেন ইউনুসকে মুক্তি দিলাম বন্দি থেকে রক্ষা করলাম কেন আল্লাহ বলছেন যদি এই ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে আল্লাহ তসবি না করত আল্লাহ তসবি যারা করে তাদের অন্তর্ভুক্ত না হতো তাহলে তাহলে কেন পর্যন্ত তাকে মাছের পেটে অবস্থান করতে হতো বোঝা গেল আল্লাহ বলছেন সে যেহেতু আল্লাহ চাকরি পড়েছেন আল্লাহ সেজন্য তাকে মুক্তি দিয়েছেন আজকেও যদি মমিনরা সত্যিকার অর্থে এক আল্লাহ তাকবি করে এক আল্লাহর মহত্ব গায় এক আল্লাহ ইমান আনে সাহায্য করা মালিককে আল্লাহ তারা দুনিয়ার বন্দী সালাতে মুক্তি দিবেন এই জন্য সুরা ইউনুস এই আয়াত আমাদেরকে অনেকটা চেতনা যোগায় বিপদে আপদে এবং দুনিয়ার নির্যাতন নিপীড়ন এই সবগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসুল সাল্লাম এই জন্য সাহাবাই কালামদেরকে শিক্ষা দিয়েছেন যে দাওয়াত জুন্নুন আল্লাতি দাহা ফি হুদ জুন্নুন মানে হচ্ছে ইউনুস আলাইহিস নাম জু মানে ওয়ালা নুন মানে মাছ মাছের পেটে অবস্থানকারী তো এই মাছের পেটওয়ালা মানে ইউনুস আলাইহিস সালাম বলছেন যে দোয়া মাছের পেটে বসে করেছিলেন সেই দোয়া হচ্ছে কোন মুসলমান যখন কোন বিপদে পড়ে এই দোয়া পড়বে মনে প্রাণে বিশ্বাস করে ইল্লা ইস্তাজাব আল্লাহ তারা অবশ্য অবশ্যই তার দোয়া কবুল করবেন এই জন্য আমাদের মনে রাখতে হবে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো আমাদের একটা বিষয় ছিল প্রথম যে আল্লাহ তারা আমাদের জন্য শুভ পরিণতি রেখেছেন দ্বিতীয় নাম্বার আলোচ্য বিষয় ছিল আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে রক্ষা করবেন মোমিনদেরকে রক্ষা করবেন সেজন্য আল্লাহর এবারত আল্লাহ তাসবি করতে হবে আল্লাহর উপর কোন ইমান রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর এবারত করতে হবে আল্লাহ সুহান তার আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন অসল্লাহ তাল আল নবীনা মোহাম্মদ ওয়ালিহি ওসাহী মাহিন